জন্য সমস্যাকে সমাধান করার জন্যে অত্যন্ত চমৎকার ভারসাম্যপূর্ণ একটি রূপরেখা দান করেছে যদি কোনো পরিবার কোনো স্বামী স্ত্রী ইসলামের এই রূপরেখা অনুসরণ করে তাহলে দাম্পত্য কলহ থেকে তারা মুক্তি লাভ করতে পারবে বলে আশা করা যায় এবং তাদের জীবনে এটা অবশ্যই প্রভূত কল্যাণ বয়ে আনবে দাম্পত্য কলহ যদি সৃষ্টি হয়েই যায় পর্যায়ক্রমে ধাপে ধাপে ইসলাম সেটাকে সলভ করার নির্দেশনা দিয়েছে প্রথম পদক্ষেপ ছিল প্রথম নির্দেশনা ইসলামের ফার্স্ট স্টেজে বিশেষ করে পুরুষদের প্রতি ইসলাম এবং আল্লাহর কোরআন বলেছে যে তোমরা তোমাদের স্ত্রীদের খুঁটিনাটি ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি কখনোই এগুলোর পিছনে পড়বে না বরং এগুলোকে অ্যাভয়েড করে চলার এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবে এটা হলো প্রথম ধাপ যেটা সরাসরি পুরুষকে আল্লাহ রাবুল আলমী নির্দেশ দিয়েছেন দ্বিতীয় স্টেজে ছিল যদি ব্যাপারটা এর চার একটু জটিল হয় নুসুজ এর পর্যায়ে যদি পৌঁছে যায় তাহলে সেক্ষেত্রে দুজন মিলে দুজনের মধ্যেই তারা স্বামী এবং স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রেখেই কোঅপারেশন করার তারা চেষ্টা করবে তারা সমস্যা সলভ করার সমাধান করার চেষ্টা করবে এক্ষেত্রে ইসলাম এবং আল্লাহর কোরআনের হুকুম হলো এই যে নুসুজ তথা সমস্যাটা যদি স্ত্রীর পক্ষ থেকে হয় তাহলে স্বামীকে মারা হেলে সালাসা তিনটা স্টেপ পর্যায়ক্রমে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছিল ফার্স্ট স্টেপ হলো ফাইজু হুন্না উপদেশ দিয়ে সমন্বয় করো বোঝাও দ্বিতীয় হলো ওয়াহজুরু হুন্না ফিল মাদাজে বোঝানোর দ্বারা যদি সমস্যা সমাধান না হয় তাহলে একই ঘরে থেকে বিছানা আলাদা করে দিবে যদি এতেও কাজ না হয় তাহলে আল্লাহর কোরআন বলছে ওয়াজরিবু হুন্না তাহলে সামান্য আঘাত করার শাসন করার এটা স্বামীর জন্য অনুমতি ছিল আর যদি কোঅপারেশনের ক্ষেত্রে প্রবলেমটা স্বামীর পক্ষ থেকে হয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পদক্ষেপ শুধু একটি সেটি হলো যে আলোচনার মাধ্যমে স্বামীর সঙ্গে ব্যাপারটি মীমাংসা করার চেষ্টা করবে এক্ষেত্রে স্বামীর ব্যাপারে ভিন্ন কোনো পদক্ষেপ সম্পর্ক অব্যাহত রেখে স্ত্রীর পক্ষ থেকে অন্য কোনো পদক্ষেপের অনুমতি ইসলাম দেয়নি তার কারণ হলো এই যেহেতু আল্লাহ রব্বুল্লা আলমিন পরিবারের মতো গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি পরিচালনা করার ক্ষেত্রে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার প্রয়োজনেই স্বামীকে পরিবারের হেড অব দ্য ফ্যামিলি তথা কর্তা হিসেবে আল্লাহ রব্বুল্লা আলমী নির্বাচন করেছেন কাজেই স্ত্রীকে স্বামীর মর্যাদা রক্ষা করেই চলতে হবে যতদিন সে তার স্ত্রী রয়েছে ততদিন পর্যন্ত তাকে স্বামীর প্রতি মর্যাদা এবং ভক্তি রক্ষা করতে হবে এটা হলো দ্বিতীয় পর্যায় যে সমস্যা যদি বেড়ে যায় তাহলে উভয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবে যদি সমস্যা এর চেয়েও বেশি হয় ওয়াইনিস্তাদ্দাল ইখতলাফ সমস্যা যদি এর চেয়েও আরও জটিল রূপ ধারণ করে এবং দুজনের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হচ্ছে না বরং নিজেদের মধ্যকার কলহ এবং বিবাদ দিন দিন বেড়েই চলছে সেক্ষেত্রে থার্ড স্টেজ যেটা তৃতীয় পর্যায়ে আল্লাহর কোরআনের সুরতুলনিসা বলছে ওয়াইন খিফতুম শিকা কাবাইন হিমা এটা স্বামী এবং স্ত্রীর পরিবারকে লক্ষ্য করে আল্লাহ বলছেন এখন আর শুধু স্বামী আর স্ত্রী দুজনকে লক্ষ্য করে নয় বরং এটা স্বামী এবং স্ত্রী উভয়ের অভিভাবক সহ দুটি পরিবারকে আল্লাপাক লক্ষ্য করে বলছেন ফাবা আসু হাকামাম্মিন আহলিহি ও হাকামাম্মিন আহলিহা এখন স্বামীর পক্ষ থেকে এবং স্ত্রীর পক্ষ থেকে উভয়ের পরিবারের পক্ষ থেকে দুজন মধ্যস্থতাকারী হাকাম সালিশ তোমরা প্রেরণ করো ইংরিদা ইসলাহান ইউফিকিল্লাহ বেইনাহুমা এই দুজন স্বামী এবং স্ত্রীর উভয়ের পরিবারের পক্ষ থেকে দুজন সালিস তারা যদি এখলাসের সাথে উভয়ের মধ্যে মীমাংসার ঐকান্তিক চেষ্টা নিয়ে তারা যদি আলোচনায় আসে আল্লাহর কোরআন বলছে ইউফিকিল্লাহ বেইনাহুমা আল্লাহ রাব্বুল আলমিন তাদের উভয়ের মধ্যে সমন্বয়ে দান করবেন আল্লাহ রব্বুল আলমিন তাদের মধ্যে কোঅপারেশনের একটা সুন্দর সিচুয়েশন আল্লাহ পাক রব্বুল আলমিন তৈরি করে দেবেন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণীয় ব্যাপার হলো সালিশ যে নির্ধারণ করতে বলা হয়েছে কোরআন বলছে মিন আহলিহি ও মিন আহলিহা উভয় পক্ষের পারিবারিক কোনো সদস্যই এখানে তাদের পক্ষ থেকে আলোচনায় আসবে সালিশ হবে তফসির রুহুল মাহানের মধ্যে আল্লাহ মাহমুদ আল আলুসি রহমতুল্লাহ আলাই কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন যে লাকুনুল হাকামান ইল্লামিন আহলি রজুল ওয়াল মার আহ এই সালিশ পারিবারিক হওয়া উচিত কারণ কারণ পরিবারের সালিশ তারা তাদের পারিবারিক ব্যাপারগুলিকে ভালো বুঝবে উপলব্ধি করবে এবং তাদের অনেক বিষয় তাদের সামনে আগে থেকে জানা থাকবে সেক্ষেত্রে তারা সমাধান করতে তারা সক্ষম হবে এবং এটা সহায়তা পাওয়া যাবে এবং সেই সাথে ব্যাপারটি পরিবার পর্যন্তই সীমাবদ্ধ থাকবে দুজনের পারিবারিক ব্যাপার দুই পরিবারের বাইরে এটা ছড়াবে না এতে উভয়ের মর্যাদা রক্ষা পাওয়ার ক্ষেত্রে অধিকতর উপযুক্ত পরিবেশ নিশ্চিত হবে ইসলাম মানুষের অধিকার মানুষের মর্যাদাকে অনেক গুরুত্ব দিয়েছে পরিবারের মর্যাদা রক্ষা করার জন্য ইসলাম সর্বাত্মক চেষ্টা করেছে এই জন্য যতক্ষণ পর্যন্ত দুজনের বাইরে না গেলেই চলে ততক্ষণ পর্যন্ত বলেছে উভয়ে তোমরা তোমাদের দুজনের মধ্যে সমস্যা সমাধান করার চেষ্টা করো প্রথমে বলেছে স্বামীকে তুমি একা মেনে নাও তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকুক যদি একা এটাকে মেনে নিতে না পারো দুজন মিলে সমাধান করো তৃতীয় কেউ যেন না জানে যদি দুজন মিলে সমাধান না হয় তাহলে সেক্ষেত্রে থার্ড স্টেজে এসে তোমরা দুই পরিবারের দুজন সালিশ নিয়োগ করে তাদের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করো যদি উদ্যোগ আন্তরিক হয় আল্লাহ রব্বুল্লা আলমিন রহম করবেন এবং তাদের উভয়ের মধ্যে আল্লাহ পাক মনের মিল তৈরি করে দিবেন এটা আল্লাহর পক্ষ থেকে রহম আসবে বরকত আসবে যদি পরিস্থিতি এর চেয়েও বেশি জটিল হয়ে যায় আল্লাহ না করুন কোনো ক্ষেত্রে পরিস্থিতি এর চেয়েও বেশি জটিল হতে পারে উভয় সালিস উভয় পক্ষের আলোচনা যারা করতে এসেছেন মীমাংসা করতে যারা এসেছেন তারা দুজন আলোচনা করে দেখলেন আলোচনা করার পরেও এখানে সমস্যা সমাধানের কোনো উপায় নেই এটা খুব রেয়ার ব্যাপার হবে যদি আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর বান্দাবান্দিরা উদ্যোগ গ্রহণ করে যদি আল্লাহর কোরআন এবং আল্লাহর এই পদ্ধতি ইসলামের এই সম্মত যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতাকে যদি কেউ লক্ষ্য করে এবং পালন করার চেষ্টা করে তাহলে কোরআনে পাক বলছে ইউফিকিল্লাহ বাইনাহুমা আল্লাহ রাবুল আলমিন তাদের মধ্যে সমন্বয় তৈরি করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন আর কখনো কখনো এমন হবে যে এই স্বামী এবং স্ত্রী এই নারী আর পুরুষের তাদের মন মানসিকতার মধ্যে এতটাই গরমিল তাদের স্বভাব চরিত্র এতটাই বিপরীতমুখী যে কোনোভাবেই তাদের মধ্যে সমন্বয় হওয়া সম্ভব নয় এবং এক ছাদের নিচে তাদের পক্ষে বসবাস করা সম্ভব নয় এটা হতে পারে তো এমন যদি পরিবেশ হয়ে যায় যে একজন আরেকজনকে মেনে নিতেই পারছে না একজন আরেকজনকে সহ্য করতেই পারছে না এই ধরনের পরিবেশ যদি হয়ে যায় তাহলে ইসলাম এই পরিবেশে স্বামীকে অথবা তার স্ত্রীকে কাউকেই এক ছাদের নিচে বসবাস করে দুর্বিসহ জীবনের ইসলাম ঠেলে দেয়নি বরং এইরকম অসহ্য দুর্বিসহ অবস্থা থেকে ইসলাম একটা পরিত্রাণ এবং মুক্তির ব্যবস্থা রেখে দিয়েছে কারণ ব্যাপারটি যদি এমন পর্যায়ে গড়িয়ে যায় দুজনের যে কোনো একজনের পক্ষে বা উভয়ের পক্ষে যদি অপরজনকে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না হয় আর এই অবস্থায় যদি তাদের দাম্পত্য সম্পর্ক চলতে থাকে তাহলে এখানে স্বাভাবিকভাবেই বড় ধরনের বিপর্যয় তৈরি হওয়ার আশঙ্কা আছে এবং বিবাহের যেগুলো সুমহান কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যেই লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে পূরণ করার জন্যই আসলে মূলত দাম্পত্য সম্পর্কের প্রতি ইসলাম উদ্বুদ্ধ করেছে সেগুলো ছিল যে একে অপরের সঙ্গে হৃদ্যতার মাধ্যমে আত্মার প্রশান্তি খুঁজে পাবে এবং সুন্দর একটি দাম্পত্য সম্পর্কের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি পরিবেশ নিশ্চিত হবে এবং সুন্দর বংশীয় ধারাবাহিকতা অব্যাহত থাকবে এগুলো ছিল বিবাহের উদ্দেশ্য যদি সম্পর্ক এমন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 সমাধান সম্ভব নয় সমস্ত প্রক্রিয়া যখন ব্যর্থ হবে তখনই কেবলমাত্র ইসলাম মানুষকে মানুষের জীবনের মর্যাদা রক্ষায় মানুষের ব্যক্তিগত স্বাধীনতা রক্ষায় মানুষকে চূড়ান্তভাবে কোনো পরিস্থিতিতে আল্লাহ রাবুল্লা আলমিন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চাননি এই জন্যই ইসলামের দাম্পত্য কলহের চূড়ান্ত পর্যায়ে গিয়ে চতুর্থ স্টেপে বা চতুর্থ স্টেজে গিয়ে বিচ্ছেদ বা তালাকের বিধান ইসলাম দিয়েছে সেক্ষেত্রে আল্লাহ বলছেন তখন এমন পরিবেশ হয়ে গেলে তখন একান্ত অনিচ্ছা সত্ত্বেও স্বামী এবং স্ত্রী উভয়কে পৃথক হয়ে যাওয়ার বিচ্ছেদের পথ অবলম্বন করবে তালাকের ব্যবস্থা তারা গ্রহণ করবে মনে রাখতে হবে যে তালাক বা বিচ্ছেদ পারিবারিক সম্পর্কের বিচ্ছেদ এটা ইসলাম একান্ত বাধ্য হওয়ার ক্ষেত্রেই এই পদ্ধতি অ্যাপ্লাই করার কথা বলেছে ইসলামে যদিও তালাকের বা বিচ্ছেদের অনুমতি রয়েছে কিন্তু এটা সেরকম যেমন কোনো রুগী সে একান্ত বাধ্য না হলে তিক্ত এবং খুব কষ্টকর কোনো ঔষধ সেবন করে না কিন্তু বাধ্য হলেই এমন কোনো জটিল ঔষধ তাকে সেবন করতে হয় তেমনিভাবে যদি একান্ত বাধ্য হয় তবে সেক্ষেত্রে কোনো স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলমিন সারা জীবন তার এমন অসহ্য যন্ত্রণার মধ্যে তাকে কোনো ঘরে আবদ্ধ করে রাখতে চান না কোনো স্বামীকেও চান না এই জন্য তাদের জন্য ইসলামের বিধান হলো এই এখন তোমরা কি করবে আর তোমরা বিচ্ছেদ হয়ে যাও সুন্দরভাবে ফাইম সাকুম মা আরুফিন আও তাসরি হম্বি এহসান যদি সুন্দরভাবে বিবাহের মহান উদ্দেশ্যগুলো সুন্দর উদ্দেশ্যগুলো তোমাদের দ্বারা পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে তাসরি হম্বি এহসান তোমরা পরস্পর থেকে সুন্দরভাবে সম্পর্ক ছিন্ন করে উভয়ে ভিন্ন ভিন্ন পথ তোমরা গ্রহণ করে নাও যে আল্লাহ রাবুল্লাহ আলমিন একান্ত বাধ্য হওয়ার ক্ষেত্রে তালাকের অনুমতি দিয়েছেন কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন তালাকটাকে খুবই অপছন্দ করেন চান না যে কখনো কোনো ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে বিবাহ বন্ধন ছিন্ন হোক এবং বিবাহ বন্ধন ছিন্ন হলে সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় ইবলিস শয়তান সন্তুষ্ট হয় আল্লাহ নবী সুদীর্ঘ এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে ইবলিস প্রতিদিন প্রতিনিয়ত সে পানির উপর তার সিংহাসন স্থাপন করে সে তার বাহিনী এবং তার যারা অন্যান্য তার সঙ্গী সাথী রয়েছে তাদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয় মানুষকে অকল্যাণের মধ্যে নিমজ্জিত করার এরপরে আবার সকলে যার যার কার্যক্রম সম্পন্ন করে এসে ইবলিসের কাছে তারা তাদের কাজের প্রতিবেদন রিপোর্ট দেয় যে কে কী করে এসেছে কারো কাজে ইবলিস সন্তুষ্টি প্রকাশ করে না কেউ বলেছে যে আমি একজনকে একেবারে নামাজ ছাড়তে বাধ্য করেছি কেউ বলে যে আমি একজনকে খুন করতে বাধ্য করেছি এমনভাবে মানুষকে আমরা প্রলুব্ধ করে অপরাধ করতে বাধ্য করেছি ইবলিস বলে মাফা আলতা সাইয়ান এটা তেমন কোনো কাজ হয়নি আদনা হুমিন হুমানজিলাতান তারপরে সর্বশেষ ইবলিসের যেই বাহিনী তার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে এবং তার কাছ থেকে সবচেয়ে বড় পুরস্কার এবং বাহবা কুড়ায় সে হলো ওই শয়তান যেই শয়তান বলে যে আমি এক দম্পতির পিছনে পড়েছি তাদের মধ্যে পর্যায়ক্রমে আমি বিভেদ সৃষ্টি করেছি করতে করতে একটা পর্যায়ে গিয়ে তাদেরকে আমি বিচ্ছেদ করে দিয়েছি ইবলিস বলে যে হ্যাঁ তুমি একটি বড় অর্জন নিয়ে এসেছ এবং ইবলিস তাকে আপন করে নেয় এবং তাকে বুকের সাথে জড়িয়ে ধরে এ থেকে বোঝা যায় এই বর্ণনাগুলি নবীর হাদিসের বর্ণনা আল্লাহ নবী এ কথাগুলো এজন্যই ইরশাদ করেছেন যেন উম্মতের কোনো সংসার কোনো দম্পতি কোনো পরিবার যেন এমন বিপজ্জনক পথে পানা বাড়ায় একান্ত বাধ্য না হলে কেউ যেন এই ধরনের বিপজ্জনক পরিণতির দিকে না যায় ইসলাম তালাক ব্যাপারটার একটা বৈধতা রেখেছে কিন্তু সেক্ষেত্রেও ইসলাম বলেছে যেটা যত কম সম্ভব এই প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে এমনকি কিন্তু আকরম সাল আলি ওয়াসাল্লাম কৌতুকবশত কোনোভাবেই এই ধরনের বিপজ্জনক শব্দ উচ্চারণ করতে আল্লাহ নবী নিষেধ করেছেন তবে ইসলাম তালাকের বিধান দিলেও এক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভারসাম্যপূর্ণ একটি বিধান দিয়েছে আল্লাহর কোরআন বলেছে আত্তালাক কুমার রাতান ফাইম সাকুম্বি মাহরুফিন ও তাসরি হম্বি এহসান তালাক প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা ধাপে পর্যায়ক্রমে তিনটি তালাকের মাধ্যমে চূড়ান্ত বিচ্ছেদের ইসলাম সুযোগ রেখেছে যদি কেউ প্রথম এক তালাক কার্যকর করে ইসলাম তার জন্য সুযোগ রেখেছে যে সে তার স্ত্রীর ইদ্যতের মধ্যেই আবার ইচ্ছা করলে সে প্রত্যাহার করে নিতে পারবে যদি দ্বিতীয়বারও সে আবার তালাক দেয় দ্বিতীয়বারও সে তার স্ত্রীকে আবার প্রত্যাহার করে নেওয়ার সুযোগ পাবে কিন্তু তৃতীয়বারও যদি কেউ তালাক দেয় তাহলে হাত্তা তানকি হাজাউজান গাইরাহ তাহলে আর ওই স্ত্রীকে তার নতুন কোনো স্বামীর সঙ্গে বিবাহ হয়ে সেই বিবাহ স্বাভাবিক প্রক্রিয়ায় বিচ্ছেদ না হওয়া পর্যন্ত ইসলাম এই স্ত্রীকে আর গ্রহণ করার সুযোগ রাখেনি কাজেই ইসলাম বলছে তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি এক তালাকের মাধ্যমে তোমার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করো কখনোই তিন তালাকের দিকে যাওয়ার তো তোমার প্রয়োজন নেই এবং দ্বিতীয় কথা হলো ইসলাম বলেছে তালাক কিভাবে দিবে বিচ্ছেদ কিভাবে করবে তালাক দেওয়ার স্পষ্ট বিধান হাদিসের মধ্যে এসেছে হজরত আবদুল্লাহ আমর অমর রাজি আল্লাহ তালহম তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন কিন্তু এমন সময় তালাক দিয়েছেন যখন তার স্ত্রীর পিরিয়ড চলছিল আল্লাহ নবী ব্যাপারটা জেনে অত্যন্ত রাগান্বিত হলেন এবং বললেন যে তুমি এটা সুন্নাহ বিরোধী কাজ করেছ স্ত্রীকে তালাক দিতে হবে এমন সময় যখন সে তার পবিত্র অবস্থায় থাকে এবং সেই পবিত্র অবস্থার সময়টাতে স্বামী এবং স্ত্রীর সঙ্গে কোনো তাদের দৈহিক মিলন হয়নি এমন এক পবিত্র অবস্থায় স্ত্রীকে তালাক দিতে হবে কেন ইসলাম এই শর্ত এই জন্য আরোপ করেছে কারণ এই সময়টায় যখন স্ত্রী পবিত্র অবস্থায় থাকে তখন স্বামীর তার প্রতি পূর্ণ আগ্রহ থাকে ইসলাম চাইছে তালাকটা যদি হয়ও সাময়িক কোনো বিরক্তি অথবা সাময়িক কোনো বিবেচনার প্রেক্ষিতে যেন তালাকটা না হয় বরং তালাক যদি কার্যকর করতেই হয় এটা সুদীর্ঘ বিবেচনার পর একটা বিবেচনা প্রসূত একান্ত বাধ্যগত ক্ষেত্রেই যেন তালাকের প্রক্রিয়াটা কার্যকর হয় এটা যেন অ্যাপ্লাই করা হয় কোনো সাময়িক রাগ ক্ষোভ সাময়িক কোনো পরিস্থিতি কোনো সিচুয়েশনের মধ্যে পড়ে কোনো ব্যক্তি যেন তালাক কার্যকর না করে এটা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম পরিষ্কার নিষেধ করে দিয়েছেন ইসলামের মধ্যে তালাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভ একটি ব্যাপার হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং আল্লাহ নাই বলেছেন কখনোই কোনোভাবেই চিন্তা ছাড়া ডিসিশন ছাড়া দীর্ঘ চিন্তা ভাবনা ছাড়া এই পথে যেন কেউ না হাঁটে এবং এটা নিয়ে যেন কেউ ফান যোগ ইত্যাদি এই ধরনের কোনো চিন্তা ভাবনা যেন না করে এবং কোনোভাবেই যেন এই শব্দ প্রয়োগ না করে বরং যদি এটা করতে হয় তাহলে চূড়ান্ত ডিসিশন নিয়েই করবে তালাক হলো একটি বন্দুকের গুলির মতো পিস্তলের গুলির মতো এটা যদি একটা গুলি যদি করতে হয় তাহলে খুব ভেবে চিন্তে গুলি করতে হবে একটা তীর যদি মারতে হয় তীর মারার আগে দশবার নয় একশোবার প্রয়োজন ভাবতে হবে যে আমি সঠিক জায়গায় তীর নিক্ষেপ করছি পিস্তল থেকে গুলি ছোড়া হচ্ছে এমন এক জায়গায় যেখানে এই গুলি ছোড়ার প্রয়োজনীয়তা রয়েছে হুট করে যেন রাগের বশবর্তী হয়ে উত্তেজনার বশবর্তী হয়ে কেউ যেন কাউকে গুলি করে না বসে কারণ তাহলে সমূহ আশঙ্কা আছে যে রাগের মাথায় কোনো একজন নিরপরাধ মানুষ খুন হয়ে যাবে এক্ষেত্রে যে খুন হবে তার এবং তার পরিবার এবং যে খুন করবে উভয়ের জীবনেই বড় ধরনের বিপর্যয় আসবে এবং বড় অপরাধ বলে এটা চিহ্নিত হবে ঠিক তেমনিভাবে কোনো স্বামী যদি যথাযথভাবে চিন্তা না করেই তাৎক্ষণিক কোনো কাজ কোনো আচরণের প্রতিক্রিয়ায় তালাক কার্যকর করে দেয় তাহলে তারও জীবনের পরিণাম একই হবে এই জন্য ইসলামের পরিষ্কার কথা হলো এই যে ফাইমসা কুম্বি মাহরুফিন ও তাসরিহম্বি এহসান দাম্পত্য কলহ যদি লেগেই যায় তাহলে সেই কলহের সমাধান করে যদি স্ত্রী স্বামী একসঙ্গে থাকতে চায় সুন্দরভাবে তাদের দ্বারা যদি পরস্পর পরস্পরের অধিকার রক্ষা হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের মধ্যে যদি সুন্দর সমন্বয় হওয়ার কোঅপারেশনের সিচুয়েশন যদি ফিরিয়ে আনা যায় তাহলে তারা একসঙ্গে বসবাস করবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কোনো ধরনের বিবাদ ছাড়া গণ্ডগোল ছাড়া দুই পরিবারের মধ্যে কোনো ধরনের বাদানুবাদ ছাড়াই সুন্দরভাবে তারা পরস্পর তারা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং প্রত্যেকে ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করবে এ পর্যায়ে যদি তারা ডিসিশন নিতে বাধ্যই হয় এবং বিচ্ছেদ যদি হয়েই যায় যদি প্রকৃত সমন্বয় হওয়ার আর কোনো সম্ভাবনা না থাকার ক্ষেত্রে বিচ্ছেদ হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলছেন যে আল্লাহর পদ্ধতি সরিয়া পদ্ধতি অনুসরণ করার কারণে উভয়ের জীবনেই এই তালাকের বিপর্যয় থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন হাকিমা তাদের উভয়কে আল্লাহ রাবুল্লাহ আলমিন পরবর্তী জীবনে তাদের অপরজন থেকে তাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন মুক্ত স্বাধীন করে তার অপেক্ষা আল্লাহ করে দিবেন তার জীবনে তাকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দিবেন এভাবেই আল্লাহর হুকুম যদি আমরা অনুসরণ করি দাম্পত্য জীবনে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি এবং কলহের সুন্দর মীমাংসাও হয়ে যাবে এবং আমাদের পরিবারগুলো শান্তির আশ্রয় থাকবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে আল্লাহর হুকুম জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করে চলবার তৌফিক দান করুন ও আখর দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহ আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন হালাল উপার্জন করুন আজকে বিবাহ অনুষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মিলামেশা পর্দা না করা জাহেলিয়াত মেয়ে সন্তান হলে নষ্ট করা হচ্ছে এটা একটা কাবিরা গুণা সবার অধিকার সমান আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় শের শের অকুল জাল হাক্কুয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা হক এসেছে বাতিল চুরমার হয়েছে বাতিল চুরমার হওয়ারই যোগ্য মূর্খতা থেকে বাঁচুন দেখুন ইসলাম ও অজ্ঞতা প্রতি রবিবার সন্ধ্যা পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়